السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশন এর হাদিসের কাহিনী অনুষ্ঠানে পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সহি বুখারির হাদিসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে সাহাবাই কেরামগণ ইচ্ছা মতো আবাদত করতে চাইলেও রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে সে সুযোগ দেননি বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে বিষয়টি গুরুত্ব সহকারে নিশ্চিত করে দিলেন যে আবাদতের সীমারেখা হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যে আবাদত যেভাবে করেছেন যেই সীমারেখাকে সামনে রেখে পালন করেছেন আপনি যদি সত্যি মুসলিম হন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর প্রকৃত উম্মাত হন তাহলে আপনাকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্ধারিত করে দেওয়া সেই সীমারেখা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আবাদত করতে হবে না হলে ভিন্নভাবে ইচ্ছা মতো আপনি আবাদত করবেন এমন সুযোগটি ইসলাম আপনাকে দেয়নি এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত তিনি বলেন মানে আমিলা যে ব্যক্তি ইসলামের আবাদতের নাম দিয়ে এমন কোন আবাদত করবে কিন্তু যে আবাদতের ক্ষেত্রে আমাদের কোনো দিক নির্দেশনা আমাদের কোনো নিয়ম নীতি নেই ফাহুয়ারাদ্দুন সেটি তার দিকে ছুড়ে মারা হবে কখনো আল্লাহ সুবাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেটি প্রত্যাখ্যানযোগ্য সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এমন কথা বলার কোনো সুযোগ নেই যে আমি আবাদত করলাম কবুল হলে হবে না হলে নাই কথা বলার কোনোই আপনার সুযোগ নেই কারণ আপনি যে আবাদত করতেছেন সেই এবাদত যদি সুন্নার আলোকে সঠিক হয় তাহলে আপনি অবশ্যই এর সব পাবেন আর যদি সেই আবাদত সন্ন্যার আলোকে সঠিক না হয়ে থাকে তাহলে সেই আবাদতের মাধ্যমে দুনিয়াও আপনি উপকৃত হতে পারবেন না আখেরাতেও উপকৃত হওয়াটি সহজ নয় সুতরাং আমাদের প্রতিটি আবাদত অবশ্যই রাসুল সাল্লাহ আলী সাল্লামের দেওয়া রেখা অনুযায়ী করতে হবে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো গাউস কুতুব বা মুর্শিদ ইত্যাদির আলোকে কখনো নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আপনাদের সামনে আরো একটি হাদিসের কাহিনী আমরা তুলে ধরতে চাই যে হাদিসটি আবু দাউদ তিরমিজি নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থগুলিতে এসেছে প্রসিদ্ধ সাহাবি আল এরবাদ বিন সারিয়া রদি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন একদা রাসুল সাল্লাহ আলিহাল্লাম আমাদেরকে জহরের সালাত পড়ালেন সালাত শেষে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন বসলেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এমনভাবে হৃদয়স্পর্শী বক্তব্য রাখলেন সাহাবি বলছেন ওয়াজিলাত মিনহাল কলুব ওয়াজারাফাত মিনহাল অয়ন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই হৃদয়স্পর্শী বক্তব্য শুনে আমাদের অন্তরগুলি যেন কেঁপে উঠল ওজারফত মিন হালয়ুন আমাদের দুই চোখের অশ্রু যেন আমরা ধরে রাখতে পারলাম না দু চোখ দিয়ে ঝরঝরে অশ্রু প্রবাহিত হতে শুরু করল এক সাহাবি দাঁড়িয়ে বলে বসলেন বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম মনে হয় আজকের এ ভাষণ একটি বিদায়ী ভাষণ এ ভাষণের পরে হয়তো আপনাকে আমরা নাও পেতে পারি ফাউসিনা সুতরাং ইসলাম যেন আমরা মেনে চলতে পারি এ মর্মে আপনি কিছু আমাদেরকে উপদেশ দিন এ মর্মে আপনি আমাদেরকে কিছু শিক্ষা দিন রাসুল সাল্লাহ এর কাছে সেই সাহাবে আবেদন করলেন আবেদন করলে রাসুল সাল্লাহ আলহ্লাম এখন কিছু উপদেশ দিতে শুরু করলেন প্রথমে বললেন ওসি খুম্বিতাকুয়াল্লাহ আজ্লাহ আমি তোমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবাহকে ভয় করে চলার উপদেশ দিচ্ছি সেই নির্দেশেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম অনেক ক্ষেত্রে তিনি বিভিন্ন জনকে এই উপদেশটি সর্বপ্রথম গুরুত্ব সহকারে দিয়েছেন এর কারণ কি আমরা একটু চিন্তা করলে অনুভব করতে পারব কারণটি আসলেই ইসলামের বিষয়গুলি যদি কেউ আল্লাহ সুবাহকে সত্যিকারী ভাবে ভয় না করে তাহলে সে ব্যক্তি ইসলামের বিষয়ে বিভিন্ন রকমের বক্তব্য মন্তব্য করতে পারে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম অধিকাংশই ক্ষেত্রে আল্লাহ সুবাহ ভয় করার নির্দেশ দিতেন আর আল্লাহ সুবাহ যে ভয় করবে সে আল্লাহর দিনকে কখনো বিকৃতি করবে না আল্লাহর দিনের সাহায্য সহযোগিতার জন্য সে সবসময় আপ্রাণ চেষ্টা করে চলবে এজন্যই রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম সর্বপ্রথম উপদেশ দিলেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহানাকে ভয় করার এই ভয়টি যদি আজকে আলেম সমাজের মাঝে থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে ইসলাম বা মুসলিম সমাজ মুসলিম সমাজ আজকে এত দুর্বল হতো না কিন্তু অনেক আলেম ওলামাও রয়েছেন যারা এ হাদিস জানছেন ঠিকই কিন্তু মানার চেষ্টা করছেন না বরং তারা দাবি করেন যা আমরা যা বাপদাদা পূর্বপুরুষ থেকে পেয়ে এসেছি রাসুল সাল্লাহ আলী সাল্লামের বিষয়টির সাথে মিলিয়ে দেখতে হবে এমন নয় সেভাবে আমরা করে আসব এই ধরনের কথাগুলি অনেক সময় অনেকজন আমরা বলে থাকি কারণটা কি একটাই বড় কারণ আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করতাম রাসুল সাল্লামের এই উপদেশটি আমরা যদি মনে রাখতাম তাহলে আমাদের এই ধরনের জবাব কখনো আসতো না বরং আমাদের জবাব আসতো যে আসলে আমি পরিশ্রম করে সময় দিয়ে এই আবাদতগুলি করছি এগুলি আল্লাহ সুবাহ কাছে গ্রহণযোগ্য হবে কি না এই চিন্তাটি আমার সবসময় থাকত এই জন্য রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সকল ক্ষেত্রে সর্বপ্রথম যে উপদেশ দিতেন সেটি হচ্ছে ওসি কুম আল্লাহ তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি নির্দেশ দিচ্ছি আল্লাহ সুবাহকে ভয় করে চলার জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই উপদেশ দিয়ে দ্বিতীয় উপদেশ দিলেন তোমাদের আরো কর্তব্য হল তোমাদের তোমাদেরকে যারা কোরআন ও সহি সুন্নার আলোকে তোমাদের মাঝে নেতৃত্ব দিবে তোমরা তাদের কথাগুলিকে গুরুত্ব সহকারে শুনবে এবং তাদের শরীয়ৎসম্মত বিষয়ে অবশ্যই তোমরা আনুগত্য প্রকাশ করবে সম্মানিত দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলার পরেই আবার বললেন জেনে রাখো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত রয়েছি এমন এক সময় আসবে যখন আমি তোমাদের মাঝে থাকব না তখন মানুষেরা এক মুখে আর সমাধান পাবে না বিভিন্ন মুখে সমাধান পাবে যার ফলে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সতর্কবাণী করলেন আমার পরে তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে তারা অনেক অনেক মতভেদ অনেক অনেক মতামত তারা ইসলামের মাঝে পাবে একজন বলেন যে এইভাবে সালাদ আদায় করতে হয় আরেকজন বলেন এইভাবে করতে হয় আরেকজন বলেন এইভাবে সিয়াম পালন করতে হয় আরেকজন বলেন এইভাবে সিয়াম পালন করতে হয় এ ধরনের একটি দুটি নয় বহু অনেক অনেক মতামত অনেক অনেক মন্তব্য সমাজের মানুষের মাঝে পাওয়া যাবে রাসুল সাল্লাহ আলহ্লাম তিনি বললেন ইসমিন বাদি যে আমার পর বেঁচে থাকবে সে অনেক এই ধরনের মতামত দেখতে পাবে তাহলে এই বহু মতামত পাওয়ার পরিবেশে মুক্তির পথ কি রাসুল সাল্লাম শুধু সমস্যার কথা বলেই শেষ করেননি বরং তিনি হচ্ছেন গোটা বিশ্বের সকল সমস্যাগুলির সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি তাই এই ক্ষেত্রেও রাসুল সাল্লাহ আলী সাল্লাম সমাধান না দিয়ে বিষয়টিকে অস্পষ্ট করে রাখেননি বরং তিনি যেমন সমস্যার কথা তুলে ধরেছেন যে আমার পরে যারা বেঁচে থাকবে তারা ইসলামে বহু রকমের মতভেদ দেখতে পাবে তাহলে তাদের করণীয় আলাইকুম বিসুন্নতি ওসুন্নতি আল খোলাফা আর রাশিদিন আল মাহদিন তোমাদের কর্তব্য হলো দুটি প্রথম কর্তব্য হলো আমার সুন্নত এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরবে এটি হলো প্রথম কর্তব্য আমার সুন্না এবং খোলাফায় রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরবে সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল্লাহ আলী এই সমস্যার সমাধান তিনি দিলেন প্রথম হলো আমার সন্নাকে এবং খোলাফায় রাশিদিনের সন্নাকে তোমরা আঁকড়ে ধরবে কথাগুলি এত কঠিন ভাবে বললেন বললেন আদ্দ আলাইহা বিন নওয়াজ তামসা কবিহা ও আদ্দ আলাইহা বিন নওয়াজ তোমরা আমার এবং খোলাফায় রাশিদিনের সন্নাকে আঁকড়ে ধরবে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো তোমরা আঁকড়ে ধরো কারণ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সন্নাকে সবাই আজকে হয়তো মানার চেষ্টা করবে কিন্তু বিভিন্ন রকমের চিন্তায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে দেখা যাবে যে প্রকৃত সুন্না থেকে আমরা ভিন্ন দিকে বের হয়ে চলে যাচ্ছি তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন প্রথম পদক্ষেপ হচ্ছে আদ্য তামাসাকু বিহা বোঝার পরে এটাকে আঁকড়ে ধরা ও আদ্য আলাই হাবিন নওয়াজিজ আঁকড়ে ধরা কেমনে সেই মারির দাঁতগুলি দিয়ে কামড়ে সেটাকে সন্নাকে আঁকড়ে ধরার কথা রাসুল সাল্লাহ নির্দেশ দিলেন হয়তো কেউ বলবেন রাসুল সাল্লাম এত কঠিন ভাবে কেন বললেন জবাব আসলেই আজকে দেখুন আমরা যেন রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধার কথা আমরা দাবি করি প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম ও সাহাবাই কেরামগণ তারা এ ধরনের বিষয়গুলির ক্ষেত্রে যে অবস্থান রেখে গেছেন সেই অবস্থান থেকে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের কারণে দূরে সরে যাই এজন্য রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন তোমরা আঁকড়ে ধরো দ্বিতীয় বললেন তোমরা সেই মারির দাঁতগুলি দিয়ে কামড়ে ধরো কারণ রাসুলের সুন্নার আজকে অনেকেই দাবিদার হবে কিন্তু প্রকৃতপক্ষে রাসুলের সঠিক সুন্নার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না সুন্না যেন তার কাছ থেকে ছুড়ে চলে যাবে তৃতীয় বিষয় আল্লাহ রাসুল সাল্লাম বললেন শুধু দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে ধরা নয় ইসলামে আবাদতের নাম দিয়ে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করা হবে আপনি যেমন সন্ন্যার উপর প্রতিষ্ঠিত থাকবেন খোলাফায় রাশিদ্দিনের সন্নাকে আঁকড়ে ধরবেন ঠিক একইভাবে আপনার দ্বিতীয় করণীয় হল আপনি সে সমস্ত সন্না বিরোধী কর্মকাণ্ডকে অবশ্যই বর্জন করবেন এজন্য বললেন ওয়া ইয়াকুম মহদাসা তিলুমুর সন্নাকে আঁকড়ে ধরো আর সুন্নার নাম দিয়ে এবাদতের নাম দিয়ে ইসলামে বহু কিছু তৈরি হবে সেগুলি থেকে সতর্ক থাকো কারণ ফাইন্নাকুল্লা মহদাসাতিন বিদা ইসলামে আবাদতের নামে নতুন যা কিছু আবিষ্কার হয়ে থাকে সেগুলির নামেই হচ্ছে বেদা ওকুল্লা বিদা আতিন দলা আলাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার নিজের ভাষায় তিনি বললেন দলালা প্রতিটি পথভ্রষ্টতা হল গুমরাহি অন্য আরেক বর্ণনায় নাসাইর বর্ণনায় এসেছে ওকুল্ল তিন ফিন্নার আর পথভ্রষ্টতা বেদাত মানুষকে নিয়ে যায় পথভ্রষ্টতার দিকে পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে বিষয়টি অত্যন্ত ভয়াবহ ও গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং আমরা এ হাদিসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরে একটি বিষয় স্মরণ করে দিতে চাই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সুন্না যেই পরিবেশেই হোক না কেন যেই যুগেই হোক না কেন যেই ভূখণ্ডেই হোক না কেন তা কখনো পরিবর্তনীয় নয় রাসুল সাল্লামের যুগে যেমন ইসলাম মানেই হচ্ছে রাসুল সাল্লামের সুনার আলোকে ও চোদ্দশত বছর সময় অতীত হওয়ার পরেও আজও ইসলাম মানেই হচ্ছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সহি সুন্না এর অনুসরণের মাধ্যমে ইসলাম বিভিন্ন সময় অতিক্রম করে গেছে তাই আজকে ইসলাম এর পরিচয় ভিন্ন হয়ে গেছে ইসলামের বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হয়ে গেছে এমন যেন কোনো ব্যক্তি বোঝার সুযোগ না পায় তাকে মনে রাখতে হবে এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আপনি যেই যুগের যেই সময়ের হোক না হন না কেন আপনাকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের প্রতি সুন্না সঠিকভাবে ভালোভাবে বুঝে উপলব্ধি করে আঁকড়ে ধরতে হবে খোলাফায় রাশিদ্দিনের সন্নাকে আঁকড়ে ধরতে হবে এবং সন্ন্যার নাম দিয়ে সমাজে যা কিছু প্রচলিত রয়েছে সেগুলি থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ মানুষকে ইসলাম থেকে পথভ্রষ্ট করার একটি গুরুত্বপূর্ণ শয়তানের হাতিয়ার হচ্ছে বিদা এজন্য এই প্রসিদ্ধ মহাদ্দেশ ইমাম সুফিয়ান সাউরি রাহেমহল্লা তিনি বলেন আল বেদাত আহাব্য ইলা ইবলিস মিনাল মাসি যে বেদাত কাজটি এমন একটি কাজ যা ইবলিসের কাছে গুনাহের কাজের চেয়েও বেশি পছন্দনীয় গুনাহের কাজ কি একজন মানুষ চুরি করবে গুনাহের কাজ একজন মানুষ ব্যবচারে লিপ্ত হবে গুনাহের কাজ এই গুনাহের কাজের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস যতটুকু সক্ষম সামর্থ্যবান হয় সফল হয় তার চেয়ে বেশি সফল হয় মানুষকে এই সমস্ত ইসলামের নাম দিয়ে যা কিছু তৈরি করা হয় সেগুলিতে লিপ্ত করে দেওয়ার মাধ্যমে ইসলাম থেকে মানুষকে বের করে নেওয়া সম্ভব হয় কারণ যা হচ্ছে সেটি করানের নয় সেটি সুন্নার নয় যদি কোরআন ও সুন্নার না হয়ে থাকে তাহলে যত ইসলামের দোহাই দেওয়া হোক না কেন আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ সুবাহানা হওয়া কাছে কখনো মকবুল হতে পারে না সুতরাং একজন মুসলিমকে সচেতন হতে হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের জীবনের বাস্তবে কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের সর্বক্ষেত্রে তাকে কোরআন এবং সুনার আলোকে নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে এজন্যই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও তার বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন জেনে রাখো তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুটি বিষয় মাত্র যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম অপরটি হল রাসুল সাল্লাহ আলী এর সুন্না সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা যেন আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লামের সহি সুন্নার আলোকে আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রগুলি গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুন্নাকে যেমন এভাবে আঁকড়ে ধরার চেষ্টা আমরা করব ঠিক ভাবে সন্ন্যার নাম দিয়ে এবাদতের নাম দিয়ে সমাজে যে সমস্ত কুসংস্কার ও বেদাতের চালু প্রচলন ঘটেছে সেই বেদাতি কর্মকাণ্ড ও প্রচলন থেকেও আমাদেরকে অবশ্যই সাধ্যপক্ষে চেষ্টা করে যেতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে রাসুলের প্রকৃতপক্ষে সহি সন্ন্যার উপর প্রতিষ্ঠিত হওয়ার এবং সন্না বিরোধী কর্মকাণ্ড বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থেকে আমাদের ইমান ও ইসলামকে যেন আরো সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته